সূর্যি মামা দেয় হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুরধনি সূর্যি মামা দেয় হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুধনি সূর্যি মামা দেয় হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুধনি দোয়েল কোয়েল ওই যে কোকিল আল্লাহ নামের সুর তোলে আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ যাই ভুলে দোয়েল কোয়েল ওই যে কোকিল আল্লাহ নামের সুর তোলে আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ যাই ভুলে যে কোকিল আল্লাহ নামের সুর তোলে আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ যাই ভুলে চলো তাই এক সুর গাহি তার গুণগান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্যি মামা দেয় হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ পাখির সুরধনি সূর্যি মামা দেয় হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুরধনি দোয়েল কোয়েল ওই যে কোকিল আল্লাহ নামের সুর তোলে আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ যায় ভুলে দোয়েল কোয়েল ওই যে কোকিল আল্লাহ নামের সুর তোলে আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ যাই ভুলে দোয়েল কোয়েল ওই যে কোকিল আল্লাহ নামের সুর তোলে আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ যাই ভুলে চলো তাই এক সুর গাহি তার গুণগান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্যি মামা দেয় হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুর সুরধুনি সূর্যি মামা দেয় হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুরধ্বনি আকাশ মাঝে মিটি মিটি লক্ষ তারা সাজানো এই প্রকৃতি তাহারি গড়া আকাশ মাঝে মিটি মিটি লক্ষ তারা সাজানো এই প্রকৃতি তাহারি গড়া ঝর্ণারা যে ফুলক তার ডাকেতে দিশে হারা ঝর্ণা রাজি ফুলকলিরা তার ডাকেতে দিশে হারা ঝর্ণা রাজি ফুলকলিরা তার ডাকেতে দিশে হারা তার নামেতে ওই যে নদী আজ বহুমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্যি মামা দেয় হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুরধ্বনি সুরজি মামা দেয় হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুরধ্বনি দোয়েল কোয়েল ওই যে কোকিল আল্লাহ নামের সুর তোলে আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ যাই বলে দোয়েল কোয়েল ওই যে কোকিল আল্লাহ নামের সুর তোলে আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ যাই বলে দয়াল করে লই যে ফকির আল্লাহ নামের সুর তোলে আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ যাই বলে চলো তাই এক সুর গাহি তার গুণগান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্যি মামা গাই হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুরধ্বনি সূর্যি মামা গাই হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুরধ্বনি সঙ্গে ওই রংধুনু তিনি সাজালো ফুলে ফুলে মিষ্টি সুবাস তিনি যে দিল সঙ্গে ওই রংধুনু তিনি সাজালো ফুলে ফুলে মিষ্টি সুবাস তিনি যে দিল সাত রঙের ওই রংধনু তিনি সাজালো ফুলে ফুলে মিষ্টি সুবাস তিনি যে দিল মন ওই যে তাক চোস্তাময় কালো রাত মন ওই যে তাক চোস্তাময় কালো রাত মন ওই যে তাক চোস্তাময় কালো রাত তার নামে ওই মুয়াজ্জিনের সুমধুরা জান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সুজি মামা দেয় হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুরধ্বনি সূর্যি মামা দেয় হেসে দেয় মিষ্টি রোদের হাতছানি মিষ্টি গানের আহ্বানে ওই যে পাখির সুরধ্বনি দোয়েল কোয়েল ওই যে কোকিল আল্লাহ নামের সুর আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ জয় ভুলে দোয়েল করে লই যে কোকিল আল্লাহ নামের সুর তোলে আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ যাই ভুলে দোয়েল করে লই যে কোকিল আল্লাহ নামের সুর তোলে আল্লাহ নামের স্মরণে দুঃখ বিষাদ যাই ভুলে চলো তাই এক সুর গাহি তার গুণো গাহ আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে